আগত হজের সাথে সাথে আমাদের কুরবানি একই সঙ্গে চলে আসে হাজ এবং এই কুরবানির ইতিহাস আমাদেরকে অনেক দূরে নিয়ে যায় এই ইতিহাস জড়িত রয়েছে জাতির পিতা জাতি মুসলিম জাতির জনক হজরত ইব্রাহিম খালিল আলহিসামের সঙ্গে শিরিক ও সঙ্গে অপসংস্কারের সঙ্গে সংগ্রাম বিপ্লবী আপসহীন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম খালিল আলহাম যিনি জন্ম লগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার ইতিহাস অত্যন্ত আজব লীলায় জড়িত আজকে আমরা হজরত ইব্রাহিম খালিল আলাইসালামের জীবনী থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি মুসলিম জাতির জনক ইব্রাহিম খালিলের আড়াইসালামের জীবনে আমাদের জন্য কি শিক্ষণীয় রয়েছে কি আদর্শ রয়েছে তিনি কেমন জাতির পিতা হলেন কি উপহার দিয়ে গেলেন আমাদেরকে কিভাবে তিনি তাওহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে শির্ক ও শির্কের যত শক্তি সবার সঙ্গে দুশ্মনী ও আদাওয়াতি ঘোষণা করে নিজের জীবনকে প্রতিটি ক্ষেত্রে বিরাট বিরাট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ তিনি সান্নিধ্য লাভ করলেন কিভাবে এটা সম্ভব হয়েছিল সত্যিকারে এমন এক ব্যক্তিত্ব নিয়ে আজকে আলোচনা আমাদের কাছে যিনি তাওহিদের তাওহিদের প্রতিষ্ঠাতা তাওহিদের বিপ্লবী নেতা মুসলিম জাতির জনক যিনি সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ সান্নিধ্য লাভ করার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যিনি প্রয়োজনে হিজরত করেছিলেন যিনি প্রয়োজনে আল্লাহ আত্মসমর্পণ করতে গিয়ে নিজের পরিজার টুকরা নিজের প্রিয়তম স্ত্রীকে বনেবার রেখে এসেছিলেন যিনি নিজের পরিজার টুকরার ঘাড়ের মধ্যে ধারণা ছুরি ধরেছিলেন যিনি আল্লাহর তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য কাবাঘর নির্মাণ করেছিলেন যিনি তৌহিদের এই প্রতিষ্ঠা কেন্দ্র মূল কেন্দ্র কাবাঘরে হাজারে না দিয়েছিলেন কাবাঘরের পাশের পাহাড়ের চূড়ায় চড়ে যার এই ডাককে আল্লাহ মাধ্যমে সারা পৃথিবী যত জীব জন্তু মানুষ তারা সকলের কাছে এই ডাক হাঁকে দিয়েছিলেন যে আল্লাহ এবং তার সন্তান ইসমাইল দোয়া করে গিয়েছিলেন আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য আসুন এই ব্যক্তির জীবনীতে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি এত মহান ব্যক্তিত্ব জীবনী আলোচনা তার থেকে শিক্ষণীয় কি রয়েছে অল্প সময়ের মধ্যে আমাদের জন্য শেষ করা বা আলোচনা সমাপ্তি করা বড় কঠিন তারপর সংক্ষিপ্তভাবে আমরা কিছু আলোচনা করি ইব্রাহিম আলাই তার বাবার নাম ছিল তারেক ইব্রাহিম বিন তারিফ বিন নাউল বিন তারু বিন রাগব রাহু বিন ফারিদ বিন আবিদ বিন সালেহ বিন আরফাত বিন সা বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে আপনারা জানেন সব ধ্বংস হয়ে গিয়ে তার তিন ছেলে ছিল হাম তাম এই সামের ছেলে এই বংশধর ধরে হাজরাত ইব্রাহিম আলাইসালামের জন্ম তার বাবার নাম ছিল তারেক আপনারা অনেকেই জানেন হাজরাত ইব্রাহিম আলাইসালামের বাবার নাম ছিল আজাদ আসলে আজাদ সেই যুগের নমরুদের মন্দিরে প্রসিদ্ধ একটা মূর্তির নাম ছিল আজাদ এই মূর্তিটি বানান ছিল হজরত ইব্রাহিম আলাইসালামের বাবা তারেক ওই মূর্তির নামে তাকে উপাধি লাভ করেন এবং সেই নামে তিনি প্রসিদ্ধ হয় সকলের কাছে কোরআন আজার বলে লিখিত হয়েছে আসল নাম তার হজরত ইব্রাহিম আলাইসালামের মার নাম হচ্ছে আমিলা অথবা বুনা এর উঠে ওই সাপ হাজরত আলিসালামের ছেলে ওইখানে গিয়ে তার বংশ শেষ যাই হোক নাম দিলে জানা যাওয়া যাবে না তার কাম করে জানা যাওয়া যেতে পারে কথা হচ্ছে বন্ধুগণ হাজরত ইব্রাহিম আলহামের জন্ম থেকেই কিন্তু তার জীবনটা বিরাট এক আজব নম্র স্বপ্নে দেখল এমন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করতেছে যে তার রাজ্যকে তার রাজ্য নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ রাজ্য বলতে কি কুফুরের রাজ্য তাগুতের রাজ্য সিরকে যে মাথা মাতাপুরি চলতেছে সিরিক যেভাবে দুনিয়ায় মূর্তি পূজার মানুষ মত হয়ে গিয়েছে সিরকে উঠিয়ে দিয়ে সেখানে প্রতিষ্ঠা লাভ করবে এই স্বপ্ন দেখে স্বপ্ন যারা তাদের করে পণ্ডিতগণ বলল যেমন একটি সন্তান আপনার এই দেশে জন্মগ্রহণ করবে যে আপনার বিরুদ্ধে বা আপনার যে সিরিক ও কুকুরের দাওয়া চলতেছে এর বিরুদ্ধে তাওহিদের দ্বারা দাওয়া করার জন্য একজন সন্তান জন্মগ্রহণ করবে নম্রদের হুকুম হয়ে গেল যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে ছেলে সন্তান জবা করে দাও প্রয়োজনে মার পেয়ে ছেড়ে বের করে রাখা চেক আপ করে যান কোনো ভাবে জানতে পারলেই হয় যে পেটে ছেলে সন্তান হয়েছে এমনকি অর্ডার করে দিল এই সময়ের মধ্যে কেউ স্বামী স্ত্রী মিলন করতে পারবে না কঠিন মানুষকে তাদের আনন্দ থেকে তার উপরে আনন্দ করার জন্য তার স্ত্রীকে জীবন করার জন্য ইব্রাহিম আলাইসালামকে বাইরের বহু সন্তানকে হত্যা করেছে যাই হোক আল্লাহ আলম যাকে পৃথিবীতে নিয়ে আসবেন তাকে কোনো মহাশক্তি বিরত রাখতে পারবে না আল্লাহ রবুল আলমের লীলা হজরত ইব্রাহিম তার মা আমিলা বলেন বা বলেন পেটে এসে গেলেন একদিন দুই দিন সময় পার হয়ে যায় এমন একজন বাড়িতে হজরত ইব্রাহিমের জন্ম যে ওই মূর্তি পুজোকের পুরোহিত যে নিজে মূর্তি বানায় মূর্তি যারা বানায় তাদের মূর্তি বানিয়ে শহরে শহরে বিক্রি করে বা মানুষের কাছে প্রচার করে শুধু মূর্তি পূজা করেই না বরং মূর্তি পূজার জন্য মানুষকে উদ্বোধন করে নিজ হাতে মূর্তি বানায় এমন একজন পুরোহিতের ঘরে মহাপুল তার এই তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য হাজার ইব্রাহিমের এই দুনিয়ায় আগমনের ব্যবস্থা করলেন মার বাচ্চা আজাদ বলেন বা তার বলেন জানে না স্ত্রীর পেটে বাচ্চা হয়ে যাবে মাও প্রকাশ করে না জানতে পারলে করে সন্তানকে হত্যা করা হবে মার ভালোবাসা এটা আপনার ভালো করেই জানেন যারা আমাকে নিকট থেকে জেনেছেন তবে অনেক সন্তানই আছেন যারা মাকে সঠিকভাবে জানতে পারেন নাই তারা হয়তো অনেক দুর্ব্যবহার করে থাকেন তাদেরকে মাহারমও করে থাকেন ইব্রাহিম আলী সালামের মা সবার মা যেমন সন্তানকে ভালোবাসেন পেটে থাকা অবস্থায় কতই না কষ্ট খাওয়ার কষ্ট চলার কষ্ট ঘুমের কষ্ট সবকিছুতেই কষ্ট আনন্দ সবকিছু ভুলে গিয়ে নিজের সমস্ত আনন্দকে ভুলে গিয়ে সন্তানের আনন্দের জন্য একবার কখন আমার সন্তান এই পৃথিবীতে আসবে তার সুন্দর ওই গোলাপ গুলো অত্যন্ত গোলাপি থেকে জীবনের সব দুঃখে ভুলে যাবে এই প্রতীক্ষায় সময় হয়ে গেল কি করে পশু পাখি জঙ্গলের বাঘ যে বাঘকে সবাই ভয় পায় সেই সিংহ বাঘ হজরত ইব্রাহিমকে একদিনের বাচ্চা এক সপ্তাহ এক সপ্তাহ হলে এক মাস এক মাসের এক বছর এক বছরের দুই বছর এইভাবে সন্তান বড় হয়ে গেল মা এবার ভাবলেন বাচ্চা যদি ঘরে নিয়ে যায় হতে পারে রমরুদের কেউ কোনোভাবে টের পেয়ে গেলে তাকে দুনিয়া থেকে বিদায় করবে তাই হাজার ইব্রাহিম আলাইসালামকে মামার বাড়ি পাঠিয়ে দিলেন মামার বাড়ি দূরে সেইখানে নমরুদের প্রভাব এতটা ছিল না কারণ সেটা নমরুদের এলাকার বাইরে ছিল ওখানেই বড় হয়ে গেল এক বছরের বাতাস দুই বছরের সমান হয়ে যায় পাঁচ বছরের কত বড় হয় ফিরে আসলো বাড়িতে আর তার বাবা হলেও কোথা থেকে তোমার ছেলে মেনে নিল যেভাবে হোক নমরুদ তার বুঝতে পারে না এত এই দুই এক বছরের বাচ্চা নাই অনেক আগে এত খবর কে রাখে যাই হোক আল্লাহ ইব্রাহিমকে বড় করতে লাগলেন শুরু হয়ে গেল এবার আরো আগত দিলাম হজরত ইব্রাহিম ভাবেন তার জাতি তার বাবা সকলেই এই মূর্তিগুলি করে যারা কথা বলে না ধরে না চলে না খায় না কোন উৎপাত নাই কোন ঢুসঢাস নাই কোন কিছু নেই এই সমস্ত পাথরগুলিকে নিজেরা মূর্তি বানিয়ে এদের চিন্তা করে বাবাকে বুঝাবে চেষ্টা করলেন সময় কম আপনাদেরকে আমার সময় হবে না তারপর হজরত ইব্রাহিম শুরু করলেন প্রথম বাবা এটা কি করতেছেন এটা এক মূর্খতা হজরত ইব্রাহিম আলাইসালাম শুধু বাবা বাবা তার জাতিকে লক্ষ্য করে তিনি কি করলেন এই সত্যের আহ্বান তিনি করলেন হজরত ইব্রাহিম আলাইসালাম তার বাবাকে তার জাতিকে সকলকে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 আস্তে ডুবে গেল দেখলেন চন্দ্রের দিকে খুব বিরাট আলো নিয়ে সেটাও ডুবে গেল দেখলেন সূর্য সকালবেলা সারা পৃথিবীকে তার সেই কিরণ দিয়ে আলোকময় করে দিল সেটাও ডুবে গেল এবার তিনি জাতির কাছে প্রমাণ করলেন বললেন দেখো এই সমস্ত যারা ডুবে যায় যাদের ক্ষয় হয় যাদের লয় আছে যারা ক্ষয় যারা অক্ষয় না যারা চিরঞ্জীব না যাদের জীবনে ক্ষয় রয়েছে যারা উঠে ডুবে যারা আসে যায় এরা আমার রব হতে পারে না এরা তোমাদের রব হতে পারে না ইন্নি বাড়ি কলা ইন্নি বাড়ি মিম্মা ওই আমার জাতি তোমাদের সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম তোমরা তারকার পূজা করো তোমরা চন্দ্রের পূজা করো তোমরা সূর্যের পূজা করো কিন্তু আমি তো সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম এই সমস্ত যারা ডুবে যায় যারা ক্ষয় হয়ে যায় এরা রাগ হতে পারে না এরা আমার পূর্ব হতে পারে না ইন্নি হানিফা আমি আমার সবকিছুকে সব সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলমীর কাছে আমি আত্মসমর্পণ করলাম তার কাছে আমার আমার কি করলাম আমার এই চেহারাকে আমি সেদিকেই ফিরিয়ে নিলাম আর আমি অন্তর্ভুক্ত না জাতি বোঝার চেষ্টা না ইব্রাহিম একবার জিজ্ঞেস করলো তোমার যে রব তোমার যে রব রয়েছে এর পরিমাণ কি বললেন হজরত হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন আমার রব রব্বি আল্লাহ আমার রব যিনি জীবন দেন এবং মারেন দুইটা লোককে হাজির বললো দুইজনের মৃত্যুদণ্ড রাজ্য নমরুদের ফাইসালা এরপরে বলল একজনকে হত্যা করো বলো দেখো একজনকে মেরে ফেললাম আরেকজনকে আমি মৃত্যু মৃত্যু দণ্ড দেওয়ার করো যাও ওকে ছেড়ে দাও একে জীবন দিয়ে দিলাম আমিও বাঁচতে পারি আমিও জীবন জীবন দিতে পারি ইব্রাহিম আলাইসালাম আবার যুক্তি পেশ করলেন কলা ইব্রাহিম মিনাল মাশরিক فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين সুরা বাকারা দুশো আঠান্ন নম্বর আয় হাজরত ইব্রাহিম বললেন ঠিক আছে আমার রাত তিনি যিনি মাসরিক থেকে পূর্ব থেকে সূর্য উদিত করেন তুমি এবার পশ্চিম দিক থেকে উদিত করো দেখো দেখো তুমি কেমন বাবা তুমি তো আল্লাহ দাবি করো ঠিক আছে পশ্চিম দিক থেকে এই সূর্যটাকে তুমি উঠাও কাপড় এই কাপের পরাস্ত হয়ে গেল কিভাবে নিয়ে আসবে সেখানে তার মাতব্বরি চলবে ক্ষমতা চলবে আজ পর্যন্ত সূর্যের উপরে কারি ক্ষমতা চলেছে চন্দ্রের উপরে আল্লাহর কোন সৃষ্টিজীবের উপরে পারে না বন্ধুগণ এইভাবে হজরত ইব্রাহিম আলাই সালাম কি করলেন তিনি জাতিকে বুঝাবে চেষ্টা করলেন কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে চেষ্টা করল না হজরত ইব্রাহিম আলাই সালাম মনে মনে খুব রাগ হয়ে গেলেন ভাবলেন এই মূর্তিকে উড়াতে হবে এই মন্দিরকে যেখানে আল্লাহর শিরিক হয় একে দুনিয়া থেকে উৎখাত করতে হবে এই মন্দির এই দুনিয়াতে রাখা যাবে না আল্লাহর সঙ্গে যাদের শরিক করা হয় এই সমস্ত মূর্তিকে ভেঙে শেষ করতে হবে হজরত ইব্রাহিম আলাইসালাম ওদের পূজা বান্ধব হতো মেলা হয়েছে না হিন্দুদের মেলা হয় না সবাই মেলায় যাচ্ছে ইব্রাহিমকে তারা যাওয়ার জন্য ইব্রাহিমকে যাওয়ার জন্য ইব্রাহিমকে যাওয়ার জন্য তারা আহ্বান করলো চলো ইব্রাহিম আমাদের সঙ্গে হজরত ইব্রাহিম আলাই সালাম ওই উপরের দিকে দেখে বললেন ওই কি বলে নক্ষত্র রাজের দিকে তিনি দৃষ্টিপাত করলেন কারণ সেই যুগে ওরা ওরা ওই গণক ছিল চন্দ্র দেখে এটা ওটা করে বা সূর্য দেখে বা ওই তারকা দেখে বিভিন্ন কিছু গুণত তাদেরকে ফাঁকি দেওয়ার জন্য ওরা যেন ভাবে যে বুঝি এটা দেখে কিছু একটা হয়তো আজ করতে পারছে যাই হোক হজরত ইব্রাহিম আলাইসালাম বলেন পাকা ইবনি সাকিম আমি অসুস্থ এই অসুস্থ অবস্থায় আমি তোমাদের মেলায় যেতে পারি না এই অসুখটা কিসের অসুখ ছিল দিলের অসুখ মনের অসুখ শারীরিক অসুখ না কারণ একজন মমিন একজন আল্লাহ তৌহিদি বান্দা কখনোই শ্রীকে সমস্ত করতে পারে না পৃথিবীতে শ্রীক চলবে আর তিনি ঘুমিয়ে থাকবেন তিনি শান্তিতে বসবাস করবেন এটা হতে পারে না বাংলার মাটিতে সমস্ত ওয়ালিদের কবরকে কেন্দ্র করে শাহজালাল আর করান আর তা মাধ্যম আর কি খানজাহান আলীর কবরে সিরকের আখড়া জমে বসে চরম সিরকের ব্যবসা চলতেই থাকবে আর মমিন মুসলমান ভূমি আল্লাহ ব্যবহার করতে থাকবে এটা হতে পারে না একজন মমিন একজন মুসলমান তখনই সিরকের সঙ্গে আপোষ করতে পারে না সিরিককে মনে পারে তখনই তাকে মেনে নিতে পারে না হজরত ইব্রাহিম আলী সালাম তাই বড় অসুস্থ মনের অসুস্থ তাই তারা চলে গেল তাদের মেলায় তারপরে তিনি ওই পূজা মণ্ডপে গিয়ে মন্দির খানায় গিয়ে দেখলেন ওই সমস্ত মূর্তির সামনে কলারে বাতুক চাল আর দুধ বা সবকিছু মিষ্টি মিষ্টান্ন দিয়ে তারা দিয়ে মেলাই গিয়েছে হজরত ইব্রাহিম আলাইসালাম বলেন আল্লাহ তা করুন খাও না কেন কি হয়েছে তোমাদের রাগ করেছো বুঝি কোন কেন কথা বলো না কি হয়েছে নড়িয়ে দেখে চড়িয়ে দেখে থাপ্পড় দিয়ে দেখে কোনো দিক থেকে কোনো নড়ে না চড়ে না ফুসফাস নেই ধুসফাস নেই দুধ নাই দুধ খাই না উৎপাত নেই ওই যে একটা কবিতা পড়ছিলেন না নাই কোন উৎপাত খাই শুধু দুধ ভাত তো তো দুধ ভাত খায় সাপ না সাপ তো দুধ খায় কিন্তু কিছুই খাই না নড়ে না চড়ে না ধুস নাই ফুস নাই কিচ্ছু নেই এই সমস্ত পাথর কথা বলে কেন কি হয়েছে তোমাদের রাগ করেছো তোমরা একটা কুড়াল নিয়েছে শুরু করছে সবগুলিকে ভাঙতে একটা একটা করে সবগুলিকে ভেঙে চুরমার করছে ভেঙে তো চুরমার অন্য জায়গায় আছে এটাকে ভেঙে একসাথে খান খান করে ওই বড়টা সবচেয়ে বড় যেটা ওইটার ডান হাতের মধ্যে কুড়ালটা ঝুলাই দিয়ে চলে ফাঁক বাড়ি ফোন এরা তো দ্রুত মেলা থেকে ফিরেছে আবার পূজা মণ্ডপে হাজির গিয়ে দেখে এরা গিয়ে দেখে এটা করল কি যাই হোক অন্য আয়াতে আছে তারা জানতে পারল যে এই ধরনের ইব্রাহিম বলে একজন যে এই সমস্ত গুলির ব্যাপারে কিছু মন্তব্য করে হাজরত হ্যাঁ? ইব্রাহিম আলাই সালাম অন্য জায়গাতে আছে শুধু রেখে যাতে করেছে এখানে তারা ফিরে এসে জিজ্ঞেস করতে পারে কি হয়েছে তোমাদের কি করেছো কেন রাগ হয়েছো কেন সবগুলিকে ভেঙেছ কি তোমার দুধ ভাত হয় নাই তোমার কলা হয় নাই তোমাদের তোমাদেরকে আমরা যে ভোগ দিয়েছি সেটাতে রাজি না কি চাও তোমরা দেখেন না ওই কবরে কি করে ভক্তক দিয়ে কুরবানি কুরবানি করে বড় মুশ্রিক হয়ে এরপরে মাঠকে নিয়ে গিয়ে মাঠ খাওয়ায় বা কুমিরকে মাঠ খাওয়ায় বা ওই কচ্ছপুরে মাঠ খাওয়ায় আর যদি না খায় তাহলে বুঝে বাবা বুঝি রাগ করেছে আমার এই জিয়ারত কবুল হয়ে লাইন বলেন হুজবিল্লা কাবা শরীফের পাপ করেও এক শ্রেণীর মুশ্রিকের দাগ তার অমরা বা কবুল হলো কিনা ওই গম কিনে কবাঘরের পাশে যে কবুতর গুলি চড়ে ওই কবুর কি করে গম ছিটিয়ে দেয় যদি খায় তো মনে করে হয়েছে আর যদি না খায় তো কবুল হয় এই ধরনের মুশ্রিকরা এসে কবাঘরে এসে ভিড় করে তাদের আল্লাহ হেদায়ত দান করে বন্ধুগণ যাই হোক ইব্রাহিম আলাইসালাম ভেঙে সব কান কান করেছে তারা ফিরিয়েছে তারা জানতে পারলো এটা করেছে কে এই সমস্ত কাজগুলি করলো কে হ্যাঁ? তাদেরকে বলা হলো ইব্রাহিম বলে একজন যুবক এই আমাদের এই সমস্ত আল্লাহ সম্পর্কে কিছু কটুক্তি করে ঠিক এরই কাজ হবে ঠিক এরই কাজ হবে যাই হোক হজরত ইব্রাহিম আলাই ইসলাতামের কাছে নমরোদ তার বাহিনী পাঠিয়ে দিয়ে হজরত ইব্রাহিমকে হাজির করা হলো রাজ দরবারে এবার বিচার জিজ্ঞেস করা হলো এগুলি কে করেছে এগুলি কে করেছে হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন ইব্রাহিম আলাইসালাম জিজ্ঞেস করল নমরুদ তুমি এগুলি করেছো কই না এটা ওই যে বড়টা দেখছো না হাতের মধ্যে কোড়াল ঝুলানো সেই এগুলি সব করেছে তারা এই কথা শুনে অন্য জায়গায় আছে যে أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله فلا تعقلون যাই হোক হজরত ইব্রাহিম আলাইসালাম তাদেরকে যখন বলল কে করেছে বলে এই বড়টাই ভেঙে ফেলেছে তো তারা বলল ইব্রাহিম তুমি যে কথা বলতেছো এটা তো সম্ভব না ও তো পরে তো কথা বলতে পারে না যারা কথা বলে না যারা নড়ে না চলে না এদের ইবাদত করো কেন যারা উপকার করতে পারে না ক্ষতি করতে পারে এদের ইবাদত করেন কেন আপনারা যাই হোক এই কথা শোনার পরে তারা করল কি ফারাজাউ ইলা আনফুসিহিম ফারাজাউ ইলা আনফুসিহিম কাফাকালিন্নাকুম আনতুম যালিমুন সবাই ভাবলো ঠিক তো আমরা অন্যায় করি যে নড়ে না চড়ে না কথা বলতে পারে না কে তার সঙ্গে অন্যায় করেছে এটাও উত্তর দিতে পারে না এমন এমন জিনিসকে আল্লাহ করে আমরা ইবাদত করি যা নিজের ভালো মন্দ করতে পারে না শাহজালালের মাজারে মাছ মরে ধ্বংস হয়ে গেল বম ফুটে মানুষ মরে গেল বাবার কোন খবর নেই আর সারা দুনিয়ার মানুষের উপকার করেছেন তিনি নাউজবিল্লা মানুষের আকল মানুষের বিবেক কোথায় এই বিবেকহীনরা চিন্তা করলে আমরা অন্যায় করেছি যাই হোক হাজরত ইব্রাহিমকে তারা লক্ষ্য করে বললো লাকাদ কোন ইব্রাহিম তুমি জানো কথা বলতে পারে না তো যদি কথাই বলতে না পারে তো এদের মানুষ হয় না যাই হোক নমরুদের অনার হয়ে গেল কি করতে হবে ইব্রাহিমকে আগুনে দগ্ধ করতে হবে বলল কি করলো গর্ত করো আর যত পড়ো সবাই কার্যমা করো এমনকি কারো যদি কোনো সমস্যা হয় নজর মানে ওই ইব্রাহিমের অগ্নিকুণ্ডের জন্য এক বোঝা কি লোকরি জমা দিল ওখানে খড়ি জমা দেব এইভাবে চলল বহুদিন ধরে সারা দেশের মানুষ কি করলো কাজ আগুন জ্বালিয়ে দেওয়া হল যখন আগুন জ্বলে এবার ঠিক আসল সময় পৌঁছেছে অর্ডার হলো এবার ইব্রাহিম আড়াইকে ওই নমরুদের আগুনে নিক্ষেপ করতে হবে মিনজানি এইখানে এখন আগুন বিরাট লিলিহান শিকাতার গরমে উত্তাপে তার পাশেই যেতে পারে না কিভাবে এখানে ইব্রাহিমকে নিক্ষেপ করা হল এক শৈতান যার নাম ছিল হাইজান সে বুদ্ধি দিল মিনজানি বানাও মিনজানি মানে এখন দেখেন না ওই যে ওই ক্রেন দূর থেকে মাল অনেক দূরে উঠানামা করতে পারে পারে না এই মিনজানি ক্রেন বাড়া একটা করলো অর্ডার দিল কোন কোন বড় এসেছে ইসরায়েলি বর্ণনায় জাল্লাহ রবুল আরামিন বানানোর ফলে তাকে নম্র ওই যেরকম কারণকে মাটির মধ্যে ধসাই দিয়েছে না এরও ওই দুনিয়া থেকে মাটির মধ্যে আল্লাহ রবুল্লা আরামে ধসাই দিয়েছিলেন যাই হোক এই মিনসানিক একদিকে দিয়ে আর তারা তাকে ওইখানে নিক্ষেপ করার জন্য চাপে কিন্তু উঠে না এক ইব্রাহিম আলাই ইসলাতাম এত ভারী রাজ্যের সব মানুষ একদিকে হয়ে ইব্রাহিমকে উঠাতে পারে না এখন না মেশিন সুইচ দিলে উঠেছে কিনা এগুলি কিন্তু হাদিস করার না ভাই এগুলি তাওরাত ইঞ্জিলে উদ্ধৃতি দিয়ে বহু মুফাসসিররা বর্ণনা করেছেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন ইব্রাহিমের সঙ্গে শুধু একা ইব্রাহিম না ফেরেশতারা বসে আছে এত ভার কে উঠাতে পারে যাই হোক তারপরে তাদের পণ্ডিতরা বুদ্ধি বুদ্ধিদের কি করতে হবে সবাই মিলে যাও সহবাস করে এসো গোসল না করে অপবিত্র অবস্থায় এই নির্জনিক ধরে ট্রেন ধরে চাপ দাও আর অপবিত্র অবস্থায় থাকলে ফেরেশতারা ভেঙে যাবে তাই হলো ফেরেস্তারা ওই অবস্থায় থাকতে পারে না কারণ তারা অপবিত্র একটি ঘটনা আছে শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফেলে দেওয়া হলো আল্লাহ বলেন তাকে পুড়িয়ে মেরে ফেলা দেওয়ার জন্য ভৎস করে দেওয়ার জন্য দুনিয়া থেকে কঠোর খতম করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমের কিন্তু পরীক্ষা হজরত ইব্রাহিম আলাইসালামকে আগুনে ফেলে দেওয়া হলো এদিকে বাতাসে বৃষ্টির ফেস্তা প্রস্তুতি নিয়ে আছে বৃষ্টি বর্ষণ করে এই আগুনকে নিভিয়ে দিবে হজরত ইব্রাহিমের কাছে ইব্রাহিম হে আল্লাহ আপনি বলুন কোন সহযোগিতা প্রয়োজন আছে কিনা হজরত ইব্রাহিম আলাইসালাম বললেন সহযোগিতা তো প্রয়োজন কিন্তু জিব্রিল আপনার প্রয়োজন নেই প্রয়োজন নেই ওই বৃষ্টির দাদা প্রয়োজন হলো কি আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসালাম দোয়া করলেন হাসবুন আল্লাহ অনেমাল মাউলা অনেমাল উকিল আল্লাহ আমার যথেষ্ট তিনি আমার উত্তম বন্ধু তিনি আমার উত্তম উকিল তিনি আমাকে বাঁচাবেন আর তোমাকে বাঁচাতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন আগুনকে অর্ডার করলেন আল্লাহ রবুল্লা আলমিন আগুনকে অর্ডার করলেন আগুন সুরা আম্বিয়া উনসত্তর নম্বর আজ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ফুলের বাগান হয়ে যাও বেশি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের ক্ষতি করো না এয়ার কন্ডিশন হয়ে যাও আল্লাহ আগুনের কাজ কি পুড়িয়ে দাও করে দেওয়া খতম করে দেওয়া এত বড় শক্ত কাজগুলিকে পুড়িয়ে শেষ করতেছে আল্লাহ কাজ পুড়িয়ে দাও বর্ণিত হয়েছে শুধু ইব্রাহিম আলহ সালামের হাত পায়ে যে আর ইব্রাহিমের একটা ফসলও পড়ে নাই ইব্রাহিম জন্য সে আগুনের কণ্ড নমরুদের সেই আগুন হয়ে গেল জান্নাতের বাগান যারে বাঁচায় আল্লাহ তারে মালিক আল্লাহ সে আজব নিলা আল্লাহ তার আজব লীলা দেখালেন সারা পৃথিবীর মানুষকে যে আগুন শক্তি দিয়ে চিপ পোড়াবে সেই আগুনকে আমি ফুলের বাগান বানাইতে পারে জান্নাত খেলা বানাইতে পারে এই জন্য হাজরত ইব্রাহিম এই আগুনে চল্লিশ দিন অথবা পঞ্চাশ দিন ছিলেন হাজরত ইব্রাহিম বলেন আমার জীবনের সবচেয়ে সুখময় জীবন আমার জীবনের আনন্দময় জীবন আমার জীবনের সবচেয়ে সুখ শান্তির জীবন ছিল ওই আল্লাহ এই দুনিয়ার জান্নাতের বাগানে আগুনের কুণ্ডের মধ্যে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আলমের মহান পরীক্ষায় মহান পরীক্ষায় হজরত ইব্রাহিম আলাইসালাম কি হলেন হান্ড্রেড মার্ক আজ আমাদের এই অগ্নি পরীক্ষা তো দূরের কথা ছোটখাটো পরীক্ষা পড়লেই তো আমরা এই ইব্রাহিম আমাদের জাতির পিতা আর ইসলাতাম আমি পরে আপনার সংক্ষিপ্ত শেষে ফিনিশিং দেবো যে কি শিক্ষা আমাদের আপনারা শুধু সংক্ষিপ্ত হয়ে শুনে যান হজরত ইব্রাহিম আলাই সালাম কি করলেন বিজয় লাভ করলেন আল্লাহ পরীক্ষায় তিনি বিজিত হলেন হজরত ইব্রাহিম আলাই সালাম আগুন থেকে বের হয়ে নমরুদের সঙ্গে জাতির সঙ্গে বিভিন্ন যুক্তি আল্লাহ রহাদানিয়াতের আল্লাহ রবুবিয়াতের তৌহিদুল উলুহিয়া তৌহিদুল রবিয়া তৌহিদ আত্মস্তফা এই সমস্ত প্রতিষ্ঠা করার জন্য জাতিকে বুঝাবে জন্য চেষ্টা করলেন কিন্তু কেউ বুঝার চেষ্টা করল না শুধুমাত্র তার বিবি তার জীবন সঙ্গিনী সহকর্মিনী সারা আলাই ইসলাম এবং তার ভাতিজা লুট আলাই ইসলাম দুইজন শুধু হাজরত ইব্রাহিম আলাইসালামের এই কথা আল্লাহর তৌহিদকে মানতে সচেষ্ট হলেন এবং তারা তার সঙ্গী হলেন আল্লাহ রবুল্লা আলমী হজরত ইব্রাহিম আলাইসালাম জাতির সঙ্গে তিনি শুধু তাই না জাতির সঙ্গে বাবার সঙ্গে তিনি কি করলেন দুশ্মনী ঘোষণা করলেন হজরত ইব্রাহিম আলাইসালাম সুরাম মুমতাহেনা পড়েন সুরাম মুমতাহেনার মধ্যে চার নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিন حضرت ابراہیم علیہ السلام تو এই জাতির সঙ্গে সম্পর্ক ছিন্ন শিখদের মুসলিমদের সঙ্গে কাপড়দের সঙ্গে মূর্তি পূজকদের সঙ্গে মাজার সঙ্গে কবর পুরেদের সঙ্গে খানকা আলমের সঙ্গে যারা ওই সমস্ত শ্রীপন্থী আর বেদাতপন্থী কুসংস্কারপন্থী সবার সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করলেন তাই তো আল্লাহ রাব্বুল জাতিকে লক্ষ্য করে বলেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ শিরিক এবং তাহিনের সঙ্গে সম্পর্ক কি হয় বিদার সঙ্গে সম্পর্ক কি হওয়া কাদের মুসলমানদের সম্পর্ক কি হওয়া যদি হোক না বাবা হোক না জাতি হোক না মোল্লা হোক না হোক না দাঁড়িয়েলা হোক না ব্যবসায়ী এদের সঙ্গে সম্পর্ক কি হওয়া উচিত আপনার জন্য আদর্শ কি হওয়া উচিত মুসলিম মমিন জাতির জন্য মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম এবং তার অনুসারীদের কি আদর্শ ছিল মুসলিম জাতির জন্য আলস্যের কথা আল্লাহ বলেন ইব্রাহিম ইব্রাহিম এবং তার সঙ্গে যারা অনুসারী তাদের মধ্যে মুসলিম জাতির জন্য কি রয়েছে আদর্শ রয়েছে আল্লাহ কি রয়েছে যখন তারা তাদের জাতিকে বললেন তারপরে হজরত আলী হাসান হোসেন বড় আব্দুল কাদের জেলানি তারা শুনে রাখো তোমাদের যা কিছু এবার সব কিছুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হলো কথা না আবি তুমি তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক অস্বীকার করতেছি অবাধা এবং মনে রাখো তোমরা মুক্তি পুজো তোমরা শিখপন্থী বেদারপন্থী কুসংস্কারপন্থী খানকাপন্থী কবরপন্থী সবার সঙ্গে আমাদের এবং তোমাদের মধ্যে কি হল আদাওয়াত দুশ্মনী বাধা এবং আদাওয়াত সম্পর্কহীনতা দুশ্মনী এবং তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বাত্মক ভাবে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের সঙ্গে আমাদের কি হলো দুশ্মনীকে প্রকাশ করলাম তোমাদের সঙ্গে কোনোভাবে আমাদের সম্পর্ক থাকতে পারে না আদাদা চিরস্থায়ী সম্পর্ক ছিন্ন করলাম দুশ্মনী ঘোষণা করলাম যতক্ষণ তোমরা এক আল্লাহ আবাদত করবে বাবাকে বলেন মাকে বলেন ভাইকে বলেন জাতিকে বলেন ওই কবর বন্ধুদেরকে বলেন ওই সমস্ত পীর ওই কবর বন্ধুদেরকে বলেন তোমাদের সম্পর্ক চিহ্ন যখন তো তোমরা এক আল্লাহ ব্যবস্থা করবে অনেকে বলেন আমার বাবার সঙ্গে কি করবো দেশে গেলে তো মারবে ও হবে তোমার কবে এটা ওটা আল্লাহ বলেন দেখো হজরত ইব্রাহিম তার সঙ্গী মমিনদের মধ্যে তোমাদের উত্তম নমুনা রয়েছে সবকিছুই চলবে বাবা উল্টা পাল্টা করবে তারপরও তার কাছে ঠিক মতোই টাকা পাঠাবেন পাঠান কিন্তু একটু চিঠিটা শক্ত করে দেখেন মা নজর মানছে পোলা ফিরে আইলে একটা কুরবানি বাবার দরজায় দিয়ে দেব হ্যাঁ? আর গিয়ে হাজির বাবা হয়েছিল আর আপনি মানমুন খুশি করার জন্য ওই শিল্পের কাজে সহযোগিতা করে নিজেও মুস্তেক হয়ে গেলেন কিসের তাহলে আপনি মিল্লাতের পিতা ইব্রাহিমের আপনি সন্তান বলে দাবি করতে পারেন এটা কখনই হতে পারে না বন্ধুগণ খুব সুন্দর কথা কিন্তু আল্লাহ বলছেন মোহাম্মদ রসুল্লাহ কথা লাকাদ ইব্রাহিম এবং তার যারা প্রতি মানেন ছিল তাদের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে উত্তম নমুনা এরপরে মোহাম্মদ রসুল্লাহামের মধ্যেও তোমাদের উত্তম নমুনা রয়েছে যদি ওই তাওহিদ এবং শিল্পের কথা না বুঝে সুন্নত বেদাতের কথা না বুঝে তাহলে রসুলের মধ্যে আপনি উত্তম নমুনা খোঁজ করে পাবেন না বন্ধু যাই হোক হজরত ইব্রাহিম আলাইসালাম এইভাবে জাতির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা বলল ঠিক আছে তোমার সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন দেখে যাও এই আমাদের রাজ্যে তোমার থাকার কোন উপায় নেই হাজর ইব্রাহিম বললেন ঠিক আছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করার জন্য তোমাদের এই বিশ্বের কাজে আমি থাকতে চাই না এমনি আমি আল্লাহর প্রতি হিজরত করতেছি তোমাদের সঙ্গে আমার কোন সম্পর্ক নেই চললাম আল্লাহ আমার সবকিছু ব্যবস্থা করবেন হজরত ইব্রাহিম সাথে নিলেন ভাতিজা লুত আলাই ইসলাতাম আর বিবি থাকে সারা আলাই ইসলাতামকে হিজরত শুরু করলেন কোথায় শুরু করলেন বাইতুল মাকদেশে আসতেছেন প্রতিমধ্যে বাবেলন শহরে ছিল তার ওইখান থেকে চলে আসতেছেন কোথায় মিশর হয়ে মিশর হয়ে চলে আসতেছেন কোথায় ফিলিস্তিনে বাইতুল মাকদেশে বুঝে আসছে ফিলে ওই ফেরাও মিশরের যে কোনো রাজ্য বা রাজাকে ফেরাউন বলা হয় সেই যুগের ফেরাউন কেউ কেউ নাম বলেছে নামের আমার দরকার নেই সেই যুগের ফেরাউন হাজরা সারা আলাইসালাম অপূর্ব সুন্দরী ছিলেন হাদিসে আছে হাওয়া আলাইসালামের যত মেয়ে এই দুনিয়া এসেছেন হাওয়া অত্যন্ত সুন্দরী করে আল্লাহকে বানিয়েছিলেন এই হাওয়া আলাইসালামের জন্মসূত্রে যত মেয়ে এসেছে ওর সৌন্দর্যের একটা ভাগ পেয়েছিলেন কে সারা আলাই সালাম বুঝে আসছে অপূর্ব সুন্দরী ছিলেন ওই লম্পট দুরাচার সুন্দরী নারীর কথা শুনলেই তাদেরকে ধরে নিয়েছে ভোগ করার চেষ্টা করত তাই হলো ভাগ্যে যুক্ত হজরত ইব্রাহিম আলাই সালাতামের ভাগ্যে তাই জিতে গেল ধরে নিয়ে গেল সারা আলাই সালাতাম নিয়ে গিয়ে দুরাচার তার সঙ্গে খারাপ ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এদিকে সারা জানতে পেরে হজরত ইব্রাহিম নামাজ শুরু করলেন দোয়া করে উজু করে নামাজ করতেছেন কোন কোন বর্ণনা ইসরায়েলি বর্ণনা এসেছে হজরত ইব্রাহিম এবং সারা পর্যন্ত আল্লাহ সমস্ত পর্দা খুলে দিয়েছেন সমস্ত পর্দা উঠিয়ে নিয়েছেন ইব্রাহিম নামাজরত অবস্থায় দেখতে পাচ্ছেন সারার কি হচ্ছে না হচ্ছে যাতে করে মনের একটা তৃপ্তি হয় যে তার স্ত্রীর সঙ্গে কোন খারাপ কিছু হয়েছে না হয়নি এদিকে সারা তিনি উজু করে নামাজ পড়তেছেন দুরাচারের পাশে নিয়ে গিয়ে যখন হাজির করা হোক যখন হাত খারাপ কিছু করো না বাটপানরাও ভয় পেলে কি করে ভয় পায় ঠিক কিনা হাজারাকে সাথে নিয়ে ইব্রাহিমের পাশে হাজির হয়ে গেল সারা আল্লাহর কাছে করছেন ইব্রাহিম নামাজ পড়ে তিনি একমাত্র ইজ্জতের মালিক ঠিক কিনা তিনি একমাত্র হেফাজত করতে পারেন আজ তো আমরা ইজ্জতের হেফাজত দিয়ে দিয়েছি কার কাছে রাজা কাছে রাস্তাঘাটে নেমে আমাদের কে সেভ করবে মহিলারা রাজপথে কি করতেছে স্লোগান দিয়ে আমাদের ইজ্জতের হানি হচ্ছে অ্যাসিড হচ্ছে আমাদের তালাক দেওয়া হচ্ছে আমাদের ডিমান্ডের জন্য হচ্ছে বিড়ি পুড়িয়ে সেট হচ্ছে মহাগরণ হচ্ছে ইত্যাদি ইত্যাদি হত্যা করা হচ্ছে বন্ধুগণ আজ নারী জাতি যে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন সে আল্লাহ তাদের মর্যাদা দান করেছেন তার কাছেই যদি মর্যাদা ফিরে পেতে চায় তাহলে তার কাছে ফিরে আসতে হবে রাজপথে স্লোগান দিয়ে দেশের প্রধানমন্ত্রী মহিলা হয়ে আজ বাংলাদেশের বাজাতে সারা পৃথিবীর কোথাও নারী জাতির নিরাপত্তা দান করতে পারে না পারবে পারবে বন্ধুগণ হজরত ইব্রাহিম সালাম এখানেও তিনি নাজাদ পেয়ে গেলেন আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন হিজরত করে চলে আসলেন বাইতুল মাকদেশে বাইতুল মাকদেশে এসে বয়স অনেক হয়েছে সারার সঙ্গে ঘর সংসার চলছে বুড়ো বয়সে সন্তানের ভালোবাসা সবাই থাকে ঠিক কিনা সবাই চায় হাজরত জাকারিয়া কি করছে না করছেন আল্লাহ আমাকে একা কি ছেড়ে দিও না আমি মরে গেলে এখান থেকে আমার জীবন শেষ যেন না হয়ে যায় উত্তম উত্তরাধিকারী তুমি তো বানাতে পারো আমার একটা উত্তরাধিকারী উত্তরাধিকারী দান করো হজরত ইব্রাহিম আলাই সালাম দোয়া করছেন সারা বললেন আমার পেটে তো আল্লাহ সন্তান দিচ্ছে না তা আমার যে লন্ডি রয়েছে দাসী রয়েছে হাজরা একে আজাদ করে দিলাম আমি একে আপনাকে দান করে দিলাম আপনি তার সঙ্গে মিলামিশা করেন তাই হলো আল্লাহ রবুল্লা আলমিন হাজরার গর্ভে দান করলেন কাকে ইসমাইল আলাইসালামকে আল্লাহ রবুল্লা আলমিন তার নবী খালিলকে যখন বললেন ইব্রাহিম তোমার রবের জন্য আত্মসমর্পণ করো আপা মস্তকে তোমার রবের কথার কাছে তুমি সারেন্ডার করো ইব্রাহিম আলাইসালাম বললেন আসলাম বলে রব্বিল আলমী বিশ্বপতি বিশ্ব জাহানের রবের আমি আত্মসমর্পণ করলাম আল্লাহ রব্বুল আলমী মুসলিম জাতির পিতা হ্যাঁ? মানে আত্মসমর্পণকারীর জাতির পিতা জাতির জনক আমাদের বাঙালির জাতির জনক অনেক কিছুই বাঙালিদের তো পিতার অভাবে জন্মদাতা পিতা একটা তারপরে পীর বাবা আর একটা হ্যাঁ তারপরে বাঙালি জাতির জনক আর একটা এর শেষ নাই এরপরে হ্যাঁ? ওই শ্বশুর আব্বার শ্বশুররা আব্বার ডাকে আব্বা ডাকে না আব্বা ডাকা যেতে পারে কিন্তু আব্বা মনেই করে বাবার বাবার স্থানটা শ্বশুর দিয়ে দেয় এরপরে উকিল বাবা কত বাবা এরপরে কি শেষমেশ রাসুসাল্লামকে আদর্শের পিতা মানে কিনা আল্লাহ জানে আর জাতির জনক মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম মানে ভালো করে জানে যাই হোক হজরত ইব্রাহিম আলাইসালামের এই পৃথিবীতে একটি সন্তান জন্ম লাভ করলো কে ইসমাইল আলাই ইসলাম মহাপরীক্ষা আবার আল্লাহ রবুল্লা আলমিন তার পরীক্ষা শেষ নেই ওই কি আল্লাহ রবুল্লা সুরা বাকার মধ্যে কি বলতেছেন ওই ইব্রাহিম রব্বহু রব্বহু বিকালিমাতিন আল্লাহ পরীক্ষার উপর পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ পরীক্ষা আল্লাহ রব্বুল আলামিন উত্তীর্ণ করলেন পরীক্ষার মধ্যে পরীক্ষার এবার যাচাই করতে চাই ইব্রাহিম বলেছে আমি আত্মসমর্পণ করলাম দেখি তুমি আত্মসমর্পণ কতটুক করেছো তুমি যে জাতির পিতা তোমার জাতির জন্য তোমার সন্তানদের জন্য তোমাকে একটা মডেল বানাতে চাই তুমি আদর্শের তুমি ত্যাগ প্রতীক্ষার তুমি উৎসর্গে এক মহান আদর্শ জাতির কাছে তোমাকে সারা দুনিয়ার পৃথিবীর মানুষের কাছে কেমন পর্যন্ত একটা উত্তম আদর্শ আমি বাস্তবায়ন করতে চাই আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিমকে অর্ডার করলেন ইব্রাহিম তোমার এই প্রিয়তমা স্ত্রী হাজারা এবং এই কলিজার টুকরা নয়নমণি তোমার একমাত্র সম্বল এই কলিজার ছেলে সন্তানকে কি করো আমার ওই কাবাঘরের পাশে রেখে আস বিরাট পরীক্ষা পরীক্ষা শুধু আমরা এক বছরের জন্য ছেড়ে আসি বাচ্চা কাচ্চা তাই যখন তখন অনেকে বিবর হয়ে কাঁদে ঠিক কিনা মনে পড়লে আর কিছু ভালো লাগে না ঠিক না বেটি হাজর ইব্রাহিম আলাইসালাম ছেলে আর মেয়েকে স্ত্রী এবং ছেলেকে সাথে নিয়ে চলে আসলেন কোথায় কাবা ঘরে কাবা ঘরের পাশে কিছু খাওয়া কিছু পানি দিয়ে চলে যাচ্ছেন ইব্রাহিম ইবাদ ফিরে যাচ্ছেন তার দেশে কিভাবে যাতায়াত করতেন কেউ কেউ বলেছেন ইসরায়েলিয়া বোরাক ছিল যেরকম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বোরাক দিয়ে মেয়েরাজে গিয়েছিলেন না এইভাবে বোরাকে যাতায়াত করতেন যাই হোক রেখে দিয়ে চলে যাচ্ছেন ইব্রাহিম আলাইসালাম দৃষ্টি আর কি রাখছেন না ঘুরে আর দেখছেন না আমার সন্তানের কি হবে আমার স্ত্রীর কি হবে আল্লাহর ভালোবাসার কাছে সন্তান ও স্ত্রীর ভালোবাসা হার মানিয়ে তিনি চলে যাচ্ছেন হাজারা তার পিছন থেকে জামা টেনে ধরে বলে ইব্রাহিম কেন আমাদেরকে রেখে যাচ্ছে ইব্রাহিম আলাইসালাম চোখ ফিরাচ্ছেন না ঘুরছেন না যদি সন্তান এবং স্ত্রীর ভালোবাসার কাছে আল্লাহ ভালোবাসা হার মেরে যায় আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না জানি না আমার আমার প্রভু কি আমাকে পরীক্ষায় এবার আমাকে পরীক্ষা করবেন চলে যাচ্ছে আবার ইব্রাহিম দাও কথা বলছেন না আবার দাও কথা বলছেন না হাজরা আলাইসালাম এবার জিজ্ঞেস করছেন স্বামীধন তুমি বলো এটা কি তোমার ইব্রাহিম আলহাতাম মুখ না ঘুরিয়ে উল্টো দিকে থেকেই বলছেন হাজরা এটা আমাদের রবের সিদ্ধান্ত হাজরা আলহাতাম যেমনই স্বামী তেমনই স্ত্রী বলছেন তাহলে আল্লাহ আমাদেরকে আর বিনষ্ট করবেন না আমাদের ক্ষতি স্পর্শ করবে না আমাদের কোন অনিষ্ট স্পর্শ করবে না আমাদেরকে ধ্বংস করবেন না আল্লাহ করে একজন নারী হয়ে ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট একজন মহিলার কাছ থেকে ইতিহাস মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তার শরীরের পরীক্ষা চলে গেলেন হজরত ইব্রাহিম আলাইসালাম সন্তানের ভালোবাসা তো মাঝে মাঝে বুকটা উপরে উঠে কাঁদে কিন্তু আল্লাহর অর্ডার না হওয়া পর্যন্ত আবার দেখতে যাব কি না যদি দেখতে যাই আল্লাহ তো অর্ডার হয় নাই আল্লাহ রবুল্লা আলমী এবার সন্তানের এবং স্ত্রীর দেখার একটা ব্যবস্থা করলেন কিন্তু এমন পরীক্ষা আল্লাহ রব্বুল আলমিন তার খালিল ইব্রাহিমকে এবার স্বপ্নে দেখায় সুরা সাফাত স্বপ্নে দেখাচ্ছেন হজরত ইব্রাহিম আলাই সালাম স্বপ্ন দেখতেছেন কি স্বপ্ন দেখছেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا بني افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين স্বপ্নে দেখলেন আল্লাহ রব্বুল আলমিন প্রিয়তমা স্ত্রী এবং সন্তানকে দেখার ব্যবস্থা করছেন কিন্তু এক মহা পরীক্ষা আল্লাহ রব্লা স্বপ্ন দেখাচ্ছেন ইব্রাহিম তোমার সেই কলিজার টুকরা তোমার কলিজার টুকরা ইসমাইলকে আমাকে খুশি করার জন্য আমার সান্নিধ্য লাভ করার জন্য আমার পূর্বাপনের সান্নিধ্য লাভ করার জন্য তোমার সেই ফুটন্ত গোলাপুলকে তোমার পরিবার টুকরোকে তোমার এই পূর্বশের সম্পর্কে যে তোমার আব্বু আব্বু ডাকবে তোমার প্রাণটা আরো বেড়েছে উঠবে তাহলে তুমি কুরবান করে দাও আমার জন্য জবা করে দাও আমার দেশের মূল্যার আওয়াজ করে প্রথম দিন রাত্রে দেখলো এরপরে সকালে নাকি উল্টোবাই করলো একশো তারপরে দুইশো তিনশো এ সমস্ত উল্টা পাল্টা কথা ইন্নি আরা আমি স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাই করতেছি স্পষ্ট কোরআনের কথা এই সমস্ত মূল্যাগেই চলবে না কোরআনের কথা বন্ধ করুন হজরত ইব্রাহিম আলাইসালাম চলে আসলেন একটু আগে শুনলেন বোরাকে যাতায়াত করতেন এটা ইসরায়েলি বর্ণনা আল্লাহ ভালো জানেন হতেও পারে যে আল্লাহ রবুল্লাহ আলমিন হজরত ইব্রাহিমের সন্তান মোহাম্মদ রসুল্লাহামকে বোরা দিতে পারেন তিনি তার পিতা ইব্রাহিমকে দিতে পারেন না তার খালিলকে দিতে পারেন না আল্লাহর কাছে কি এমন কঠিন রয়েছে কঠিন কিছুই নেই যে আল্লাহ রবুল্লাহ আলমিন এই ইব্রাহিমের সন্তান সুলাইমান আলাই ইসলাতামকে এই পৃথিবীর সমস্ত কিছুকে অধীনস্থ করে দিয়েছিলেন বাতাস যখন যেদিকে যেতে বলবো সেদিকে নিয়ে যেতে আল্লাহ রবুল্লাহ মহিমা কোনো কিছু কম নেই হাজরত ইব্রাহিম উপস্থিত হাজির হয়ে সরাসরি সন্তানকে বলছেন আমরা অনেক সময় বলি বিভিন্ন ঘটনা হ্যাঁ মাকে বললো সাদাই দাও পোলারে মামার বাড়ি নিয়ে যাব ওইখানে মামার বাড়ি নিয়ে কেউ তো নেই ওখানে কোথায় মামার বাড়ি হ্যাঁ? কিন্তু এর আগের ঘটনা একটা আপনাদের কাজ দিয়ে চলে যায় যেহেতু ঘটনাটা ছুটে গেছে সেটা হলো যখন হজরত ইব্রাহিম আলাইসালাম চলে গেলেন ওই স্ত্রী এবং ছেলেকে রেখে তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আল্লাহ আমি তোমার এই ছেলেকে স্ত্রীকে রেখে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কোনো ফল নেই গাছ নেই পালা নেই পাখি নেই পশু নেই পানি নেই রুটি নেই কিচ্ছু নেই মানব শূন্য ধুধুকার বালি আর বালি পাহাড় আর পাহাড় এই উত্তপ্ত এক মহা সাগর বা মরু সাগরের মধ্যে রেখে গেলাম একে তুমি দেখিও এদের ব্যবস্থা তুমি করিও এখানে মানুষকে নিয়ে আসার ব্যবস্থা করিও আল্লাহ রব্বুল আলমিন তার নবীর দোয়া কবুল করেছেন যখন ওই রুটি আর খেজুর আর পানি শেষ হয়ে গেল মায়ের পেটের মায়ের বুকের দুধ শেষ হয়েছে কলিজার টুকরা ইসমাইল এবার না খেয়ে মারা যাবে হাজারা ইসলাতাম সাফা মারোয়াই বারবার দৌড়াদৌড়ি করতেছে এদিকে মহাবুল আলমিন কি করলেন হাজর জিব্রিলকে ডেকে বললেন জিব্রে আমার খালিদের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার বিরুদ্ধে স্ত্রী পানির পিপাসায় জীবন শেষ হয়ে যাবে হতে পারে না যাও আমার সেই আমার লীলার আমার আজব লীলার এর ফাঁস করে দাও যাও ওই যেখানে ইসমাইল শুয়ে রয়েছে সেখানে তার আঘাত জমজমের এই বরকতপূর্ণ পানির কূপ কি করে দাও সৃষ্টি করে দাও পায়ের আঘাতে জমজম কূপ হয়েছিল না বোখারি শরীফের হাজরত এই পাহাড়ি জমির মধ্যে একটা পায়ের আঘাত দিয়ে কূপ বানানো এটা ইসমাইল আলাইসালামের পা দিয়েও আল্লাহ বানাতে পারেন কিন্তু এত বড় শক্তিরও দরকার কি বলেন আমাদের দেশে যে সমস্ত হাত দিয়ে নলকূপ গাড়ি সৌদি আরবে চলবে নিচের পাথর পাহাড় মেশিন দিয়ে তিন দিন চার দিন ধরে চলতে আছে ঠিক কিনা মেশিন দিয়ে করতে হবে হাজর হজরত ইব্রাহিম যার ছয়শ পাখা ডানা দিয়ে তিনি উড়ে যান তার একটা যদি আঘাত করে তো পাহাড় খান খান হয়ে যাবে তার একটা পায়ে যখন আঘাত করলেন হানা দিলেন জমজমের পানির কোপ কি হয়ে গেল পানি পড়া দিয়ে উঠতে শুরু করলো হাজার আলাইসালাম কিছু না পেয়ে সন্তানের কাছে ছুটে আসলেন দেখে পানির ফোয়ারা উঠতেছে চারদিকে বিসমিল্লা বলে পাথর বসায় দিলেন আল্লাহ মোহাম্মদ রসুল্লাহাম বলেন যদি এই আমার মা হাজরা যদি এখানে পাথর বসায় দিত না যদি না সারা পৃথিবীর মানুষের কাছে জঙ্গলের পানি বয়ে যেত দিন রাত চব্বিশ ঘন্টা পানি উঠতেছে কম নেই এই বর্গপূর্ণ পানি যে উদ্দেশ্যে পান করবে সেটাই ক্ষুধাত্মীর ক্ষুধা জ্বালানো মেটায় তৃষ্ণা মিটাই খাদ্য এবং পানীয় দুটেরই কাজ মিটাই এই পানি খেলে মাথা ব্যথা চলে যায় পেটের অসুখ চলে যায় যে কোনো উদ্দেশ্য পান করা হয় সব হাদিস ভাই সব হাদিস সব কিছু মনের আশা পূর্ণ হয়ে যায় বন্ধুগণ এই জমজমের কূপ আল্লাহ রব্বুল আলমিন তিনি সকলের রিজিক দাতা ঠিক কিনা এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি সবার রিজিকের মালিককে আল্লাহ আজ আপনি সন্তানের জন্য আপনার স্ত্রীর জন্য বাম হাত দিয়ে ডান হাত দিয়ে শুধু জমা করতেছেন হালাল হামের কথা তমেজ করতেছেন না আপনি ভাবছেন এটা না করলে অন্যায় কথা বললে আমার সন্তানরা না খেয়ে মরবে বন্ধুগণ অমাই আল্লাহ মখরাজা যারা আল্লাহকে ভয় করবে তারা আল্লাহ বিকল্প ব্যবস্থা করবে আল্লাহ আব্দুল আলম তার রুজি রুজির ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করতে পারে না কিন্তু আমাদের কোথায় আল্লাহ আমাদের রুজি রুটির মালিক তার হাতেই চাবি এর আগে একটা আলোচনা হয়েছিল স্বর্ণের হরিণ ধরতে স্বর্ণের হরিণ ধরতে গিয়ে দিন দুনিয়া আখেরা সব কিছুকে জাহান নামে দিয়ে নিজেও জাহান নামে পথ বেছে নিয়েছে আর মানুষ বন্ধু বন্ধু যাই হোক মধ্যকার এই ঘটনা ছুটে গিয়েছিল হজরত ইব্রাহিম আলাইসালাম স্বপ্ন দেখে এসে গেলেন সন্তানকে এবার বলতেছেন বাবা আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্নই তোমাকে জমা করতেছি নবীদের স্বপ্ন কি ওয়াহি ওই শিবানী এখানে ওই দেখবেন না স্বপ্ন যে দেখলেন একটা হবে একটা না আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাম তার প্রথম নবুয়ের প্রথম ছয় মাসেও এই স্বপ্নের মাধ্যমেই তিনি ওয়াহি আসত বন্ধু বন্ধু বোখারি শরীফ পড়ুন বললেন বাবা আফামদুর মা তারা তোমার মতামত কি বাবা আল্লাহ তো অর্ডার করছি তোমার জবাহ করতে তোমাকে জবাহ করে তোমাকে স্যাক্রিফাইস করে আল্লাহ সান্নিধ্য লাভ করার জন্য আমাকে অর্ডার করা হয়েছে এক মহাপরীক্ষা বাবা তোমার মতামত কি হাজরাত ইসমাইল আলহ সালাম যেমনই বাবা তেমনই সন্তান যেমনই পিতা তেমনই পুত্র যেমন বাবা বন্ধুগণ হাজরত ইব্রাহিম আলাইসালামের এই কথা শুনে সন্তান ইসমাইল কি বলেন শুনে বাবা আপনাকে যা অর্ডার করা হয়েছে তার প্রতি সত্তর বাস্তবায়ন করুন আমি ইনশাল্লাহ ধৈর্যশীলদের মধ্যে আপনি আপনাকে পাবেন ইব্রাহিম আলাইসালাম কলিজার টুকরা একমাত্র সম্বল মনিকে সাথে নিয়ে হাতে একটা ছুরি নিয়ে চলে যাচ্ছেন কাবা মক্কা থেকে সেই ধুধুকার মরু সাগরে মিনা প্রান্তে নিয়ে গিয়ে এবার আল্লাহ রব্লা আরামিন সেই কথা বলেন ত্রিভুবন সেই আছে অবাধ দৃষ্টিতে এমন এক এমন এক দৃষ্টান্ত আজকে এই পৃথিবীতে না আসমানে না এই জমিনে না এই আসমান ও জমিনের মধ্যে না ফেরিস্তা না মানুষ আর না দানব আর না পশু পাখি আর না কোনো লাফাপাতা কেউ দেখেছে এমন এক মহাপরীক্ষায় হজরত ইব্রাহিম আলাই সালাম কি হচ্ছেন তিনি এই পরীক্ষায় পাশ করার জন্য ফালামা আসলামা ওতাল্লাহরিল জবিন দুজনে আত্মসমর্পণ করে সন্তানকে উবুর করে মাটির দিকে মুখ করে সহায় দিলেন কারণ যদি মুখটা সামনে উপর দিকে রাখা হয় তাহলে সন্তান সন্তানের মায়া হয়তো ইব্রাহিমকে আল্লাহর মায়া থেকে দূরে সরিয়ে দিবে তাই উপুর করে সবাই দিয়ে নিজের চোখটাকে বেঁধে দিয়ে ছুরিটাকে ইব্রাহিম আলাইসালাম কি করে নিজের সেই কৈজার টুকরা ঘাড়ের মধ্যে ছুরি চালানো শুরু করলেন এখানে আল্লাহ রব্বুল আলমীর সেই আজব দিলা সেই লীলা ফাঁস করে দিয়ে হজরত আদম আলী সালামের সন্তান হাবিল ও কাবিল বিবাহকে কেন্দ্র করে একটা ঝগড়া হয়েছিল তখন কিন্তু আল্লাহ রবুল্লা আরামে তাদেরকে কুরবানির কথা কথা বলেছিলেন হ্যাঁ ওই আল্লাহ রবুল্লা আলমী কোরআন পাকের মধ্যে বলেন অতল আলাইহি নাযাতুল আদাবিল হক ইয qarraba qurbanan fataqabbala min ahadihima wa lam yataqabbal min al-akhar qala la aqulanna qala innama taqabbalu Allahu min al-muttaqin সূরা মাইদা 27 নম্বর আয়াত হাবিল আর কাবিল দুইজনে কুরবানি করল কাবিল করল কি ও উটের ওই কি বলে আপনার দুম্বা ভেড়া ছাগলের ব্যবসা করতেন একটা মোটা তাজা ভেড়া নিয়ে দম্বা ওই পাহাড়ের মধ্যে রেখে আসলেন আর হামিল করল কি ওই কৃষক ছিল কিছু গম ধান বা সৃষ্টি নিয়েছে ওই পাহাড়ে রেখে আসতো তখনকার নিয়ম ছিল পাহাড়ে রেখে আসতে হতো যারটা কোমল হবে আগুনে সে পুড়িয়ে ছাই করে দেবে আর যারটা কোমল হবে না তারটা পুড়বে না কাবিল কাবিলের সেই কুরবানি কবুল হলো পুড়ে গেল না মহাম্মদুল আলমী তার এই আগুনগুলি পাশ করার জন্য এই কাবিলের দুমটাকে মাধ্যম নিয়ে গিয়ে জান্নাতের মধ্যে লালন পালন করা শুরু করলেন বাবা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করবে আল্লাহ ইব্রাহিমের অন্তর বুঝতে পেরেছেন ইব্রাহিম সব কিছু দিয়ে তার জীবনের সব শেষ দিয়ে আল্লাহর ভালোবাসার কাছে সবকিছুকে বিলীন করতে চায় এই অন্তরটুকু আল্লাহ বুঝতে পেরেছে তিনি আত্মসমর্পণ করেছেন কই যার আত্মোৎসর্গ করে দিয়ে আল্লাহর জিব্রিলকে বললেন জিব্রিল যাও ওই যে রক্ষিত কাবিলের সেই কুরবানি দুম্বা পাশে বিনা প্রান্তে ছুটে যাও আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিব্রিল সেই দুম্বা নিয়ে এসে হজরত ইব্রাহিম আসলাম তো চোখ বাঁধা ইসমাইলকে টেনে ওইখানের মধ্যে ওই দুম্বাটাকে সহায় দিলেন হজরত ইব্রাহিমের ছুরি যে আল্লাহ আগুনকে নিষেধ করে দিয়েছিলেন খবরদার করবে না ইব্রাহিমের একটা পশম সেই মোহাম্মদুল্লাহ আলম ছুরিকে অর্ডার করেছেন ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটে বন্ধুগণ হজরত ইব্রাহিম আলাইসালাম ছুরি দিয়ে সজরে জমা করে দিলেন দুম্বা চোখটা খুলে দেখে আজব এক লীলা এ কি হল ইসমাইল কোথায় ডানে বামে দেখে নাই সামনে নাই পিছনে ঘুরে দেখে ইসমাইল দাঁড়িয়ে রয়েছে বাবা এবং সন্তান দুজনই অত্যন্ত ভয় ভীত কি হলো আল্লাহ আমাদেরকে কবুল করলেন না বুঝি কেন এটা কি হলো আমার সন্তান কেন কুরবানি হলো না কেউ আমি করতে পারলাম না ইসমাইল ভাবে কোথাও বুঝি ত্রুটি হয়েছে আমাদের দিলে কেউ আমরা কুরবানি কবুল করছেন না কেউ আমাদের এই আত্মোৎসর্গ কবুল করছেন না আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম ইসমাইলের শান্ত করার আগে সব আকাশের আর স্বাধীন থেকে ডাক দিচ্ছেন আল্লাহ বলেন আমি ডাক দিলাম ভয় পাওয়ার কিছু নেই ইসমাইল ভয় পাওয়ার কিছু নেই হাজর ইব্রাহিম ইসমাইল চারিদিকে দেখে কোথা থেকে ডাক আসে আকাশের দিকে চাই দেখে আকাশ থেকে ডাক আসে গাইবি ডাক কি হলো কি বলবে এখন আল্লাহর এই ডাকের পরে হুকুমটা কি আসবে আমরা কি জয় হলাম না পরাজয় হলাম আল্লাহ রবুল্লা আলমী ইব্রাহিম ইসমাইলকে শান্ত করার জন্য বলেন কাদের সদ্দাক্তার রোয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ সত্যে পরিণত করেছ এভাবে যারা নিকার মানুষ এদেরকে আমি দাদা দিয়ে দান করে থাকি উত্তম থাকি তোমাদেরকে আমি কবুল করেছি তোমাদেরকে আমি কবুল করেছি জগতটা জেনে তো এটা অত্যন্ত বড় তীরে পয়কা অপরিনা বুঝবি নাদিন কবলে সেই দুনিয়া দিয়ে এক বড় জবাব দিয়ে আমি তাহলে কি বললাম ইসমাঈল কে তোমাকে ধরক দিলাম যাও তোমার শাস্তি যাকে দেখে তুমি তোমার আপু ডাকবে তুমি শান্তি পাবে যাও নিয়ে যাও আমি তোমার কোল খালি করতে চাই না আমি চাই না হাজার কোল খালি করতে আমি চাই না অন্ধকারে অন্ধকারে করতে এই পুরো পুরুষে জন্ম নিবে কে এরপরের ঘটনা পরে চলে যাই হোক আর এই কুরবানির এই যে একটা নিয়ম সুন্দর এটা পরবর্তীদের জন্য আমি কি করলাম সুন্নত জারি করে দিলাম এই জন্য মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে যখন জিজ্ঞেস করে এই যে আমরা কুরবানি করি এটা কি বললেন হাজি সুন্নত আবি কুমি ইব্রাহিম তোমাদের জাতির জন্য ইব্রাহিম আলাইহিস সুন্নত তাহলে কুরবানি শুরু হয়েছিল ওই হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রতিটি জাতিতে এই কুরবানি ছিল আমাদের কুরবানি কোথা থেকে আসলো হজরত ইব্রাহিম আলী সালাতাম থেকে বন্ধুগুলো হজরত ইব্রাহিম সালাতাম উত্তীর্ণ হয়ে গেলেন একশো থেকে নিয়ে একশো আট নয় দশ পর্যন্ত একদিন আপনারা পড়বেন হজরত ইব্রাহিম আলাইসালাম সন্তানকে এবং স্ত্রীকে রেখে চলে গেলেন এদিকে ইসমাইল বড় হল মা হাজারা মারা গেলেন ইসমাইল আলাইসালাম বিয়ে করলেন হাজরত ইব্রাহিম আলাইসালাম আসলেন ছেলেকে এবং স্ত্রীকে দেখার জন্য এসে দেখলেন প্রিয়তমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে সন্তান বড় হয়ে বিয়ে করেছে সন্তান বাইরে শিকার করার জন্য গিয়েছে জিজ্ঞেস করলেন বৌমাকে কেমন আছো তোমরা বেশি ভালো নাই তো বললেন তোমার স্বামী ফিরে আসতে বলবে দরজার চৌকটটা যেন পরিবর্তন করে দেয় হজরত ইব্রাহিম আলী ইসমাইল এসে জিজ্ঞেস করলেন কেউ এসেছিল বলে হ্যাঁ, বললেন যে এই খবর একজন লোক এসেছিলেন এরকম সুন্দর এই ধরনের জিজ্ঞাসাবাদ করলাম আমি বললাম এটা তো বলে গেছেন চৌকাটটা দরজা চেঞ্জ করার জন্য হজরত ইসমাইল বললেন সেই চৌকাট হচ্ছে তুমি আর তিনি আমার বাবা ইব্রাহিম তোমাকে তালাক দেওয়ার জন্য তিনি অর্ডার করেছেন যাও তোমাকে তালাক দিলাম তুমি চলে যাও তোমার বাবা আবার আসলেন হজরত ইব্রাহিম প্রথম তো রেখে গেলেন হ্যাঁ। দুই নম্বরে আসলেন দেখতে দুই তিন নম্বরে আসছেন এবার তৃতীয় শপথ এসে আবার দেখেন হজরত ইব্রাহিম আলাই ইসমাইল বাইরে কোথাও গিয়েছে আবার একজন নতুন বিয়ে করেছে বৌমাকে জিজ্ঞেস করলেন বলে আমরা খুব ভালো আছি খুব ভালো আছি তো বললেন সালাম বলবা তোমার স্বামীকে আসতে বলবে এই চোকারটা ঘরের জন্য ঠিক রাখে ঠিক আছে ফিরে এসে জানতে পারলেন চৌকাট মানে স্ত্রী বলবো তারা নিষেধ করেছে মানে একে নিয়ে ঘর সংসার করতে বলতেন হজরত ইব্রাহিম চলে গেলেন তৃতীয়বার আল্লাহ আরামিন এবার সমস্ত পরীক্ষা ইব্রাহিম পাস করেছে সমস্ত পরীক্ষা যখন বললেন ইব্রাহিম তোমাকে আমি জাতির ইমাম দেবো ইমাম মানে অনুসরণীয় ব্যক্তি দেবো তোমাকে সবাই অনুসরণ করবে অনুসরণ করতে হলে এবার কি করতে হবে একটা তৌহিদের মূল কেন্দ্র বানার দরকার কাবাঘর ফিরসারা বানিয়েছিলেন আদম সংস্কার করেছিলেন সংস্কার করেছেন এর পরবর্তীতে সংস্কার হয়েছে এটা নিচু জায়গার মধ্যে পানি প্লাবন এসে বারবার ভেঙে চুরি নষ্ট হয়েছে এবার আল্লাহ অর্ডার করলে হজরত ইব্রাহিম আলাইসালামকে যাও এবার ওই কাবাঘর পুনর্নির্মাণ করো হজরত ইব্রাহিম আলাইসালাম আসলেন ইসমাইলকে ডেকে বললেন বাবা আল্লাহর অর্ডার হয়েছে এবার কি করতে হবে কাবা ঘর নির্মাণ করতে হবে আল্লাহ রাব্বুল বলেন ওই যে ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম হযরত ইব্রাহিম ও ইসমাইল ঘর বানাচ্ছে কাবা ঘর নির্মাণ করতেছে আজকে দেখেন না মাকাম ইব্রাহিম এটা হলো লিফট এই পাহাড় এই পাথরে চড়ে চড়ে তিনি কাবা ঘর বানাচ্ছেন নামছেন উঠছেন রাজমিস্ত্রিকে ইব্রাহিম আলাইসালাম বাবা খলিলুল্লাহ হেল্পারকে দবিহুল্লাহ ইসমাইল কাবাঘর নির্মাণ হয়ে গেল ঠিক আছে সর্বশেষ এবার কাবাঘর নির্মাণ হয়েছে তাওহিদের মূল কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এই কাবাঘর বানাচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন রব্বানা আরিনা রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আল্লাহ আমাদের দুজনকে মুসলমান বানিয়ে দাও আত্মসমর্পণ করে বানিয়ে দাও এবং আমাদের উন্মত আমার আমার উত্তরসূরি আমার সন্তানদের থেকে ওদেরকে কি করো মুসলিমাতান মুসলিমাতাল্লাহ এক আত্মসমর্পণকারী জাতি বানিয়ে দাও আর হজের নিয়ম কারণ সবকিছু আমাদের শিখিয়ে দাও হজের যে সমস্ত কি রয়েছে হজের যে সমস্ত কি রয়েছে মানে ঐতিহাসিক জায়গা রয়েছে এগুলো দেখাই দাও অথবা আরে না আমাদের তোবা কবুল করো রাহিম আল্লাহ তুমি বড় দয়াশীল তোবা তোবা কবুল করে আর কি দোয়া করছেন রব্বানা ও আর আমার সন্তানদের মধ্যে একজন রাসুল পাঠাও সেই রাসুল কে মোহাম্মদ রসুল্লাহ কর্মসূচি কি হবে এই রসুলের আমার এই সন্তানের কর্মসূচি কয়টা হবে তিনটা তোমার নিদর্শনগুলি পড়ে পড়ে শোনাবে আসমান জমিন এই সমস্ত সব কিছু তোমার তৌহিদের উপরে করে তৌহিদের উপরে প্রমাণ তৌহিদের এক প্রমাণ দলিল এগুলি পড়ে পড়ে শোনাবে আর কি করবে এবং তাদেরকে তোমার তাদের পড়ে পড়ে শোনাবে আর কি করবে এই কোরআন হাদিসের আলো দিয়ে তাদের ওই জাকিহীন সর্বপ্রকার শ্রী সর্বপ্রকার অপসংস্কার সর্বপ্রকার বেদা সর্বপ্রকার খোঁজাবেলা সর্বপ্রকার কাল গল্প কাহিনী থেকে আলতু ফালতু থেকে পবিত্র করে তৌহিদে এই মূল কেন্দ্রে তাদের কি করবে আবার তৌহিদের এক কি পতাকা উড়াবে ইন্নাকা বন্ধুগণ সুরা বাকারা একশো সাতাশ থেকে একশো উনত্রিশ পর্যন্ত যাই হোক দোয়া করছেন কাবাঘর বাঁচছেন দোয়া করছেন নির্মাণ হয়ে গেল এবার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলীকে বললেন এই কাবাঘরে তৌহিদি পন্থী যারা যারা তৌহিদকে প্রতিষ্ঠা করতে চায় এই তৌহিদের মূল কেন্দ্রে তাদেরকে হজ করার জন্য কি করো ডাক দাও হজরত ইব্রাহিম বললেন আমি এখানে ডাক দিব সারা পৃথিবীর মানুষ কোথা থেকে শুনবে আল্লাহ বললেন এগুলি ইসরায়েলিয়া মানে তাওলাত ইঞ্জিলের উদ্ধৃতি এগুলো বর্ণনা করা হয় আল্লাহ বললেন ইব্রাহিম তুমি ডাক দাও ইসরায়েলি বর্ণনা আল্লাহ রব্বুল হজরত ইব্রাহিমের এই সারা পৃথিবী যত মানুষ দানব এবং যত দিন কিছু আছে পশু সবার কানে পৌঁছে দিলেন আল্লাহ শুরু হয়ে গেল হজ আজও সেই হজ আমাদের সামনে এই অল্প কিছুদিনের মধ্যে হজ আমাদের কাছে আসতেছে বন্ধুগণ এই হলো হাজরত ইব্রাহিম আলাই সালামের সংক্ষিপ্ত ইতিহাস আসুন আমরা এই ইতিহাস থেকে সর্বপ্রথম আমরা শিক্ষা নিব কি যে তৌহিদে তৌহিদ যে আল্লাহ রব্বুল আলমিনে তৌহিদ প্রতিষ্ঠা যে এক নজিরবিহীন এক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছিলেন হাজরত ইব্রাহিম আলাইসালাম সেই তৌহিদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ আত্মসমর্পণকারী হওয়ার জন্য কফের এবং মুসলিকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এক বাস্তব শিক্ষা গ্রহণ করার জন্য আমাদের ইব্রাহিম আলিসের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে সুরাম তাহেরা চার নম্বর আয়টা আবার ভালো করে পড়বেন কিভাবে সম্পর্ক ছিন্নের কিভাবে আল্লাহকে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর তৌহিকে প্রতিষ্ঠা করার জন্য সিরিজকে মূলোৎপটন করার জন্য সব নিজের বাবা নিজের মা নিজের দেশ নিজের সব কিছুকে ত্যাগ করতে তিনি হিজরত করেছিলেন এই হিজরত করার জন্য আপনাকে কি হতে প্রস্তুতি গ্রহণ করতে হবে বন্ধুগণ এইভাবে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আত্মসমর্পণ যে কোনো ত্যাগ আজ আপনি পশু কুরবানি করে আপনি আল্লাহর কাছে উৎসর্গ হয়ে আত্মসমর্পণ করে আপনি কি করতেছেন আল্লাহ সান্নিধ্য লাভ করার চেষ্টা করছেন একদিন আপনার পরিবার টুকরা শুধু নয় আপনার নিজের জীবনকে আল্লাহ জন্য আপনার সারা পালন করার সেই সাহারাতে সর্বপ্রান্ত এক উত্তম শিক্ষা গ্রহণ করতে হবে হাজর ইব্রাহিম এই দিয়েছিলেন সেই শিক্ষা আজকে আমাদের গ্রহণ করতে হবে বন্ধুগণ মূল কেন্দ্র এই বাঁচিয়ে রাখার জন্য এবং এখানে তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য এখানে হাত করে অমরা করে এই কাবার সামনে করে পাঁচাত্য করে তাওহিদের মূল কেন্দ্রের কথা স্মরণ রাখতে হবে এবং প্রতিষ্ঠা করা বাস্তবে শিক্ষা আমাদের গ্রহণ গ্রহণ করতে হবে আমাদের দেশে আজও এই তাওহিদকে তুমি বিদায় অলির নাম দিয়ে নাম দিয়ে নাম দিয়ে ইস্যু কেন্দ্র করে দিনের কথা বলে আর তারা তৌহিদের নামে শিরকে ব্যবসা করতেছে নামে ব্যবসা করতেছে আল্লাহকে আল্লাহ সম্পর্কে মানুষকে সঠিক ধারণা দেওয়া দিতে পারে না নিজেরাই তারা জাহান নামে ডুবে আছে মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সেই পথে ডাক দিচ্ছে বন্ধুগণ কেমন আলামত ওই জাহান্নামের পথে বসে থাকবে আর ডাক্তার আপনাকে হাতছানি দিয়ে ডাকতেছে ওই পথে যদি বিচার বিশ্লেষণ না করে যদি ডাক সবে থাকেন ছাড়া খোঁজ করে পাবেন না বন্ধুগণ এইভাবে হজের মাধ্যমে মানুষ তৈরি হওয়ার চেষ্টা করুন এই পশু কুরবানি করে নিজের মধ্যে যে সমস্ত পশুত্ব বোধ রয়েছে পশু ভালো মন্দ বিবেচনা করতে পারে হাত ও বাতালের করতে পারে আপনি আমি করতে পারেন কোথায় আপনার মধ্যে হিংসা রয়েছে পশুর মধ্যে হিংসা রয়েছে পশু জানে না আমার আমার মালিকের কোনটা আর কোনটা মালিকের না অন্যটা খেয়ে খাওয়ারে গিয়ে কি না খেয়ে মরে বন্ধুগণ কোনটা আল্লাহ আর কোনটা আল্লাহর না কোনটা হাত আর কোনটা বাতিল যদি পার্থক্য না করতে পারেন পশুর মধ্যে হিংসা অজ্ঞতা অজ্ঞতা খাও পান করো ঘুমাও এই হলো তার কর্মসূচি তার কোনো বিবেক নাই এই ধরনের আমরাও বিবেকহীন হয়ে যায় আর পশু যদি করে পশু হত্যা হবে বন্ধুগণ কবি নজরুলের ভাষায় পশু হত্যা নয় এটা উৎসর্গ এটা সান্নিধ্য শিক্ষা গ্রহণ করতে হবে আল্লাহর কাছে পশুর লোক না এই পশুর গোস্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না রক্ত পৌঁছে না অনেকে করে কি পশু জবাই উপর মধ্যে ছাপ দিয়ে রাখে جاهلية لأترك কত বড় ভাষা মেয়েটাকে কত লাখ টাকা দেওয়া বললো আল্লাহ বলে তোমার কত লাখ টাকা আর কত বড় আর কত ছোট দেখবে না আল্লাহ দেখবে তোমার তাকুয়া কোন অন্তর নেই যে শিক্ষা যে উৎসর্গ নেই যে আল্লাহ মহাপ্রবর্তন করার আল্লাহ সন্তানের তলায় সুই চালিয়েছিল সেই ত্যাগ প্রতীক্ষা সেই উত্তর আদর্শ প্রতিষ্ঠা করার জন্যে পরিচয় নিজেকে কুরবানি করার জন্য পরিচয় সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ দেওয়ার জন্য এমন যদি শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে এই পশু সপ্তাহ এই কুরবানি কাজে লাগবে নইলে শুধু উৎসবটাই হবে গোস্ত খাওয়াই হবে আর অন্য কিছু হবে না বন্ধুগণ একটা পশু নিজে কি ঘাড় পেতে দেয় আপনি জবাই করেন না ওই পশুটাকে বাধ্য করে আপনি তাকে জবাই করেন ঠিক কিনা এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ রব্বুল আমি আপনার মনে যদি না চায় অনেক কিছু তো মনে চাই খারাপ জিনিস দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে বাজে কাজ করতে ভালো লাগে হিংসা বিদ্বেষ মারামারি আনানি চুরি ডাকাত ইত্যাদি সবকিছু ভালো লাগে আপনার নাফসের সঙ্গে আপনার নাফস দিকে পছন্দ করে আপনার নাফসের বিরুদ্ধে একটা গুরুকে যেরকম মজবুর করে বাধ্য করে আপনার নাফসকে বাধ্য করে দেখতে পাবেন নাফসে আমার বিশ্বকে আমি কুরবানি দেওয়ার শিক্ষা নিয়েছি একটা পশুকে আমি বাধ্য করে দেওয়া করেছি তোমার আমি বাধ্য করছি খবরদার তোমার লাগা আমার হাতে সুই লাগার হাতে উল্টো পাল্টা করবার তোমার যাওয়া এই শিক্ষাটা নিতে পারলেই না পশু হত্যা হবে না হলে আপনার পশু হত্যার কি ফায়দা হবে কোন ফায়দা হবে না বন্ধুগণ এই জন্য আসুন এই পশু হত্যার মাধ্যমে নিজের শিক্ষা গ্রহণ করুন পশুত্ব বোধকে দূর করুন নিজের মধ্যে সমস্ত আত্মহংকার হিংসা বিদ্বেষ দূর করুন পশু হত্যার মাধ্যমে পশুর মতো নিজেকেও আপনি কুরবান করার চেষ্টা করুন নিজের নাচকে তাহলে আপনার এই পশু কোরবানি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বন্ধুগণ আসুন জাতির পিতা হাজর ইব্রাহিম খালিদ আলহিসামের এই আজব এক আজব এক কিসা আসব এক কাহিনী আজব এক জীবন এক তাওহিদি তৌহিদি জাতির জনক হজরত ইব্রাহিম আলী সালামের জীবন থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে এই দুনিয়া থেকে বিদায় করতে পারি তাহলেই হবে আজ আমরা আপসহীন যদি শিল্প বেদাতের বিরুদ্ধে কুপুরের বিরুদ্ধে যদি আমরা সংগ্রাম এবং আমরা বিপ্লব যদি সংগ্রাম বিপ্লব দুইটি কথা ইসলামী কথা না তারপর আমাদের বিধবের জন্য বাংলা ভাষায় বলতেছি ইসলামে হলো কি জাহা ইসলামে হলো কি দাওয়া ইসলাম হলো কি তবলি এই জন্য দাওয়াতের মাধ্যমে তবলিগের মাধ্যমে কোরআন সুন্না প্রতিষ্ঠার মাধ্যমে বন্ধুগণ ওই যে তিনটি কর্মসূচি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওই তিনটি কর্মসূচিকে বাস্তবায়ন করে আসুন পৃথিবীতে মুসলিম মিল্লাতের মুসলিম জাতিকে আবার সুপ্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা করি আমরা সেই ওয়াদা গ্রহণ করি আমরা অনেক প্রতিষ্ঠার জন্য শিরুকে মূল করার জন্য যে কোনো যে কোনো বিষয়ে আমরা যেন রাজি খুশি থাকতে পারি প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে হবে আজকের হাজ আজকের কুরবানি আমাদের জন্য সার্থক নইলে কিন্তু গুরু খাওয়া হবে আর ওই ভাবে গিয়ে পিকনিক করা হবে আর ঘুরে এসে আনুষ্ঠানিকতা করা হবে হাজ হাজ হবে না কুরবানি কুরবানি হবে না শুধুমাত্র খাওয়া হবে গোস্ত শুধুমাত্র নামের আগে হাজি সাহেব বসবে কিন্তু অরিজিনালি আল্লাহ প্রিয়বান্ধা হতে পারবেন না আসুন এই শিক্ষা গ্রহণ করে আমাদের এবং আমাদের জন্মধরদের আমাদের শরীরের তাদের সকলকে আমরা মুসলিম হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি তাদের মুসলিম হিসেবে পরিচিতি দিতে পারি এই দুনিয়ার মুখে আমরা আবার আমাদের বুক ফুলিয়ে আমরা আমাদের তৌহিদের কথা বলতে পারি আমরা সত্যিকারের তৌহিদের ধারক বাহক ও পতাকাবাহী এটা সারা পৃথিবীর কাছে আমরা প্রমাণ করতে পারি আকুল কাউলি হার মুসলিম পুস্তক করু وصلى الله نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته আল্লাহ আমাদের সমায়িত শেখকে তার এই জ্ঞান গর্ব সুন্দর আলোচনার জন্য দুনিয়া এবং আখাতে উত্তম প্রতিদান দান করুন আমি এবং আমাদের সবাইকে এই আলোচনার সঠিক দলভিত্তিক আলোচনার ভিত্তিতে ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবন গড়ার তথ্য দান করুন আমি প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন হল ইব্রাহিম আলাহ ইসলামের এই তাহিদের জীবন তাহলে প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন এই জীবন থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আমাদের ফজরতের শেখ আলোচনা করেছেন এখান থেকে পাঁচটি শিক্ষণীয় দিক বলতে হবে পাঁচটি পুরস্কার অনেক বলে এবং আপনাদের উত্তর সঠিক হয়েছে কিনা যাচাই করবেন আমাদের শেখ বললেন তিনটি বললে হবে তিনটি শিক্ষণীয় শিক্ষণীয় বিশেষ দিক উল্লেখ করতে হবে জি ব্যাস তিনজন মাত্র হজরত ইব্রাহিম আলাইসালাম জাতির জনক তার জীবনী থেকে আমাদের বেশ কিছু শিক্ষণীয় দিক রয়েছে এখান থেকে তিনটা বিশেষ তিনটি শিক্ষণীয় দিক বলতে হবে <clears throat> জি হ্যাঁ হাঁটু খান আবার কি করলেন এটা আমার জানার দরকার নেই বলেন যে শিক্ষণীয় দিক যথেষ্ট যে হজরত ইব্রাহিম আলাইসালাম যেভাবে তাকে অর্জন করেছিলেন আমাদেরকেও সেই তার জীবন থেকে ওই ধরনের তাকে অর্জন করতে হবে এক দুই নম্বরে অনুসরণ করতে হবে কিন্তু ওনার জীবনী থেকে আমরা কি পেলাম শিল্পের বিরুদ্ধে সোচ্চার হতে হবে তা মতো ঠিক কিনা দুই তিন নম্বর এমন কথা কিন্তু আলোচনা করিনি হাজারবার বা অমুক এগুলো আপনার বানানো বলেন এখান থেকে বলতে পারেন যে এক আল্লাহর উপরে ভরসা করা আর কাউরি উপর করা একমাত্র আল্লাহর মদত একমাত্র আল্লাহর সাহায্য প্রতিটি মুহূর্তে বিপদে আপদে আমরা তো অনেক সময় জোড়াই কোথায় খানজা আলু নালিতে আর না হলে কোথায় ফুটপুরা আর কোথায় আজমিরে জোড়াই ঠিক কিনা ধন্যবাদ জাকাল্লা কাজ